يا محمد مصطفى نبي صل على আমি তোমার প্রেমের পাগল দিবানা يا محمد مصطفى نبی صلی علی আমি তোমার প্রেমের পাগল দিবানা يا محمد مصطفى نبی صلی علی আমি তোমার প্রেমের পাগল দিবানা আমি নয়ন ভরে তোমায় দেখব আমি পরাণ ভরে তোমায় দেখব আমি যাব ওই সোনারি মাদিনা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা আমি তোমার প্রেমের পাগল দিবানা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা আমি তোমার প্রেমের পাগল দিবানা তুমি যে শ্রেষ্ঠ নবী বিশ্ব ভুবন তোমাকে পেলে এমন ধন্য জীবন তোমারই ভালোবাসার দয়া গহিনে তুমি যে শ্রেষ্ঠ নবী বিশ্ব বলে তোমাকে পেলে এমন ধন্য জীবনে তোমারই ভালোবাসার দয়া গহিনে হৃদয় উজাড় করে ভালোবাসব প্রাণের গভীর থেকে তোমায় ডাকব আমি যাব ওই সোনার মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা আমি তোমার প্রেমের পাগল দিবানা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা আমি তোমার প্রেমের পাগল দিবানা অরবের বাদশা তুমি বাদশা দু জাহান মানবের জন্য তুমি শান্তির দু জাহান তোমারই প্রেমের মালা পরাণে রাঙিনে আরবের বাদশা তুমি বাদশা দু জাহানে মানবের জন্য তুমি শান্তির দু জাহানে তোমারই প্রেমের মালা পরনে রাঙিনে আমি তুমি আমি যাব ওই সোনারি মাদিনা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা আমি তোমার প্রেমের পাগল দিওয়ানা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা আমি তোমার প্রেমের পাগল দিওয়ানা আমি নয়ন ভরে তোমায় দেখব আমি পরাণ ভরে তোমায় দেখব আমি যাব ওই رسولنا بمهدنا يا محمد مصطفى نبي صل على غميتهم في مير بغضيبنا يا محمد مصطفى نبي صل على غميتهم في مير بغضيبنا يا محمد مصطفى نبي صل على غميتهم في مير بغضيبنا يا محمد مصطفى نبي صل على غميتهم في مير بغضيبنا খুদাকে বান্ধে কণ্ঠশিল্পী শিল্পী আবু বকর সিদ্দিক কথা সুর আবু আইজুব আনসারি পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলমদিনা ডট কম সৌজন্যে বিপিএস হফাজুল কোরআন মাদ্রাসা আটটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ইসলামী সঙ্গীতের নতুন অ্যালবাম আবু আজিব আনসারের কথা সুর এবং কণ্ঠে শীঘ্রই আসছে বিপিএস ব্যাখ্যা शब्द धारणे ने बीपीएस स्टूडियो